প্রথম পাপ হচ্ছে ওয়াল আউজা আল্লাতি ফি বলছেন যে যে কোনো জাতি যদি অশ্লীলতায় লিপ্ত হয় অশ্লীল কথা কাজে যদি যে কোনো জাতি লিপ্ত হয় এখন বুঝতে হবে তার অশ্লীল কথা কাজ কি অশ্লীল কাজ হচ্ছে জেনা ব্যবিচার বুঝছেন না জেনা ব্যবচারের যতগুলি রাস্তা আপনি বড় জেনা করেন না হয়তো হ্যাঁ কিন্তু ছোট জেনা ঠিক আছে চোখের জেনা সব সময় মহিলার দিকে তাকান শুনে রাস্তাঘাটে সুযোগ পেলে শুধু মহিলার দিকে তাকাইতে থাকেন হ্যাঁ হাসপাতালে মহিলা থাকলে ফেল ফেল করে চেয়ে থাকেন হ্যাঁ সবসময় দেখতেই থাকেন এগুলো হচ্ছে অশ্লীলতা তাহলে জেনা শুরু হয় চোখ দিয়ে জবান দিয়ে কথার দ্বারা হাত দিয়ে পা দিয়ে বসেছিলেন আপনার অফিসে যেখানে কোনো মহিলা আসে না না বাইরে গিয়ে বসে আছেন আপনার রুমে থাকলে এখানে কোনো মহিলা আসে না কিন্তু ছুটির সময় সন্ধ্যাবেলা চললেন যাই সিকো মার্কেট কেন সিকো মার্কেট ওই যাবো সিটি ফ্লাওয়ারের সামনে দাঁড়াবো নার্সগুলি আসবে একটু ফেল ফেল করে তাকাবো লেডিস মার্কেটে গিয়ে যে একটু দাঁড়াবো ওখানে করে মহিলাগুলি পাবে একটু তাকাবো বুঝা গেছে না যেখানে সেখানে যেখানে মহিলা এইরকম অথবা এসে আপনার কম্পিউটার আছে অথবা ভালো দামি মোবাইল আছে ফেসবুক খুলে দিয়ে শুধু মহিলাদের ছবি দেখা ইন্টারনেট ইউটিউব ইয়ে খুলে দিয়ে অশ্লীল ছবি দেখা এগুলি হচ্ছে ফাহেসা ফাহেসা কথাও হইতে পারে আর ফাহেসা কাজও হইতে পারে আপনার খালতো বোনের সাথে মামাতো বোনের সাথে ফুফাতো বোনের সাথে ভাবির সাথে অথবা শালির সাথে বিশেষ করে শালি আমাদের দেশের শালি হচ্ছে বড় একটা ফেতনা বড় একটা ফেতনা ঠিক না শালিকে মনে করে যে অসুবিধা নাই ও তো আমার শ্বশুরেরই মেয়ে সুতরাং ওর সাথে একটু আমোদ ফুর্তি করবো না তার কার সাথেই করবো তাই না এটা যে ফাহেসা এটা যে অশ্লীলতা কথাগুলি আপনার অশ্লীল কথা তার দিকে তাকানো অশ্লীল কাজ এটা বুঝেন না এর এর এর শাস্তিটা শোনেন কি বলছেন নবী করিম সাল্লাহ সাল্লাম ফাহেসার মধ্যে সমকামিতা পুরুষে পুরুষে কুকাজ করে এটা হচ্ছে ফাহেসা উলঙ্গ ছবি থাকা ফাহেসা নিজে উলঙ্গ থাকা বেহায়া বেপর্দা মহিলা হচ্ছে ফাহেসা মহিলা হচ্ছে ফাহেসা মহিলা আপনার স্ত্রী আপনার মা বোন হ্যাঁ, যা কলেজ ইউনিভার্সিটি পড়ছে আর বেহায়া বেপর্দা হয়ে ওই দোপারটা আপনার ওই ওড়নাটা বুকের উপর দিয়ে আছে মাথায় কাপড় নাই চেহারা তো কাপড় নাই সব খোলা তাহলে আপনার বাড়িতে অশ্লীলতা হচ্ছে আপনার বাড়িতে ফাহেসা কাজ হচ্ছে জি তো কোন জাতির মধ্যে যদি ফাহেসা কাজ আর ফাহেসা কথা শুরু হয়ে যায় হাত্তা ইউল নবী এমনকি লুকিয়ে লুকিয়ে শুধু না প্রকাশ্যেও করছে কোনো লজ্জা পায় না বন্ধু রে একটা ভালো একটা ভালো সিরিয়াল আছে আজকে দেখবো আরে ইউটিউবে একটা দেখলাম রে ভালো রে একটা ব্লু ফিল্ম আজকে বন্ধু বান্ধব নিয়ে দেখছেন প্রকাশ্যে করা পাপ যখন শুরু করি লজ্জা পায় না পাপ করতে লজ্জা পায় না প্রেম করতে লজ্জা পায় না মহিলার দিকে তাকাইতে হ্যাঁ এইরকম যখন হয়ে যায় ইল্লা ফাসাফিহিম তাউন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে সেই জাতির ওপর আজাব আসে মহামারীর মহামারী বুঝেন হ্যাঁ এক যুগে বসন্ত হইতো গুটি বসন্ত বুঝেন না বুঝেন না আগের মানুষরা বুঝেন হ্যাঁ তারপরে কলেরা হইতো হইতো না হইতো না দাঁড়া দাঁড় মানুষ মরছে গোটা গ্রামকে গ্রাম বাড়িকে বাড়ি আজড় হয়ে যাচ্ছে হইতো না হ্যাঁ এইগুলি এই ধরনের এইরকম যে কোনো মহামারী আজকাল যতগুলি ফ্লু হ্যাঁ সয়েন ফ্লু বলেন আর বার্ড ফ্লু বলেন আর এই ফ্লু ফ্লু যতগুলি ভাইরাস ভাইরাসের যে রোগগুলি রয়েছে এগুলি হচ্ছে আল্লাহ পাকের আজকালকার আজাব এডস এর আজাব যারা জেনা করে ব্যবিচার করে হ্যাঁ অপর মহিলার সাথে মেলামেশা করে অথবা পুরুষ ও পুরুষে কুকাজ করে এরা এডস এর রোগে আক্রান্ত হয় এডস মুক্ত থাকে না এরা দু চারবার জেনা করলেই এক দুবার বেশাখানা গেলেই অথবা পুরুষ ও পুরুষ সমকামিতা করলেই তখন বিভিন্ন রকমের মারাত্মক ঘা হয়ে যায় এটা হচ্ছে প্রাথমিক আজাব আল্লাহ ফাকরাবুল আলমিনের আর তারপরে ভিতরে যে প্রতিরোধ শক্তি আছে ডিফেন্স ক্ষমতা আছে পাওয়ার আছে সেটা একবারে লেস হয়ে যায় শেষ হয়ে যায় এর নাম হচ্ছে এডস আর বাইরে থেকে যখন ভাইরাস অ্যাটাক করে বিভিন্ন রোগগুলি আক্রমণ করে তখন আর প্রতিরোধ করতে পারেন না এই রকম বিভিন্ন রোগ পয়দা হয়ে যায় তাউন মহামারী যাতে মানুষ মরতে থাকে আজকাল হার্টের রোগটা ব্যাপক আকার ধারণ করেছে এখানে সেখানে তাই না প্রেশারের রোগ সুগারের রোগ ব্যাপক আকার ধারণ করছে এগুলো এক মহামারীর মতো হয়ে গেছে প্রতি বাড়িতে বাড়িতে সুগারের রুগী আর প্রেশারের রুগী আর হার্টের রুগী আর চর্বির রুগী এগুলো বালা মুসিবত নয় ত্রিশ বছর বয়স হয়নি বলছে ভাই আমার কোলেস্ট্রল গোষ খেতে পারবো না হ্যাঁ তিরিশ বছর বয়স হয়নি এদিকে প্রেশার হয়ে বসে আছে এইদিকে পঁচিশ তিরিশ বছর বয়সে সুগার হয়ে বসে আছে এমন না যে বাপের সুগার ছিল মায়ের সুগার ছিল তাহলে বুঝতে হবে যে এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে সৎ মানুষ হন তো পরীক্ষা আর অসৎ মানুষ হন তাহলে কি আল্লাহর আজাদ এগুলি পাপের কুপ্রভাব আপনার উপর ওয়াল আউজার এমন এমন ব্যাধি শুরু হবে যেই রোগগুলির নাম তাদের পূর্বপুরুষ বাপ দাদারা জানতো না যে রোগগুলির কথা বললাম বাপ দাদা জানতো এই নামগুলি জানতো না কেউ এডস জানতো না হ্যাঁ এই ফুলুর রোগ ফুলু ফুলু এসব কিছু জানতো না তারপরে